যে তওবা করে ও সৎকর্ম করে সে ফিরে আসার স্থান আল্লাহর দিকে ফিরে আসে এবং যারা মিথ্যা কাজে যোগদান করে না এবং যখন অসার ক্রিয়াকর্মের সম্মুখীন হয় তখন মান রক্ষার্থে ভদ্রভাবে চলে যায় والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا এবং যাদেরকে তাদের পালনকর্তার আয়াতসমূহ বোঝানো হয় তাতে অন্ধ ও বধির সদৃশ্য আচরণ করে না والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما এবং যারা বলে হে আমাদের পালনকর্তা আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানদের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করো এবং আমাদেরকে মুত্তাকিদের জন্য আদর্শ স্বরূপ করো أولئك يجزون الغرفة بما صبروا ويلقون فيها تحية وسلاما خالدين فيها حسنت مستقرا ومقاما তাদেরকে তাদের সবরের প্রতিদানে জান্নাতে কক্ষ দেওয়া হবে এবং তাদেরকে তথায় দোয়া ও সালাম সহকারে অভ্যর্থনা করা হবে তথায় তারা চিরকাল বসবাস করবে অবস্থান স্থল ও বাসস্থান হিসাবে তা কত উত্তম قل ما يعبأ بكم ربي لولا دعاؤكم فقد كذبتم فسوف يكون لزاما বলুন আমার পালনকর্তা পরোয়া করেন না যদি তোমরা তাকে না ডাকো তোমরা মিথ্যা বলেছ অতএব সত্য নেমে আসবে অনিবার্য শাস্তি